কর্ণফুলি কর্ণফুলি শোনো ভাটির দিকে তোমার কিসের টান তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো কর্ণফুলি কর্ণফুলি শোনো হাতির দিকে তোমার কিসের টান তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো পদ্মা মেঘনা গড়াই মধুমতি ফাটির পানে কেন তোমার গতি পদ্মা মেঘনা লাজুক লাজুক সুরে সুরে কি সব তোমরা গোনো লাজুক লাজুক সুরে সুরে কি সব তোমরা গোনো ভাটির দিকে তোমার কিসের টান তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো কর্ণফুলি কর্ণফুলি শোনো হাতির দিকে তোমার কিসের টান তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো কপতাক্ষ চিত্রকালী নদী হঠাৎ করে তোমরা থামো যদি জানো থেমে যারি হৃদয়ের কথা তা কি তোমরা জানো ফাটির দিকে তোমার কিসের টান তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো কর্ণফুলি কর্ণফুলি শোনো ফাটির দিকে তোমার কিসের টান তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো বুক ভরা ভালোবাসা সবুজের মায়া বিয়া চোল তাকালেই চোখ ভরে যায় তাকালে চোখ ভরে যায় কত কাজে রঙে রাখোর বুক ভরা ভালোবাসা সবুজের মায়া বিয়া চোল তাকালেই চোখ ভরে যায় তাকালেই চোখ ভরে যায় কত কাজে রঙের রাখো ও নদী জল ধারা তুমি কল্লোল বুক ভরা করে টানো তুমি যে আপন গো আপন করে টানো ফাটির দিকে তোমার কিসের টান তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো কর্ণফুলি কর্ণফুলি শোনো ফাটির দিকে তোমার কিসের টান তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো তোমার আছে ভালোবাসা কোনো